له نزله من الجنة كلما غدا أو راح رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه واللفظ للبخاري হাদিসটির অর্থ আবু হরে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে আসে অথবা মসজিদ থেকে যায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে অতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন সে যখনই মসজিদে আসে অথবা মসজিদ থেকে যায় হাদিসটি সহেহ বোখারির মধ্যে দেখতে পারেন হাদিস নম্বর ছশো বাষট্টি এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন তো মুসলিম সহি মুসলিম সহি মুসলিম গ্রন্থে এই হাদিসটি দেখতে পারেন দুইশো পঁচাশি হাইফেন ব্র্যাকেটের মধ্যে ছয়শো নম্বর হাদিস তবে হাদিসের শব্দগুলি যে আপনাদের সামনে তুলে ধরলাম হাদিসের যে সমস্ত শব্দগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সেই শব্দগুলি সহি বোহারি থেকে নেওয়া হয়েছে এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর বিষয় হচ্ছে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহর কাছে মসজিদের মহা মর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি মসজিদে এসে আল্লাহর উপাসনা বা এবাদত অথবা জিকির এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে সে ব্যক্তিরও মহান আল্লাহর কাছে মহামর্যাদা রয়েছে তাহলে আমাদেরকে সজাগ থাকা দরকার এই মর্যাদাটি যেন আমরা অর্জন করতে পারি এই মর্যাদাটি আমরা যেন গ্রহণ করতে পারি মহান আল্লাহর তৈরি করা জান্নাতের প্রতি এইভাবে ইমান স্থাপন করা ওয়াজেব বা অপরিহার্য যে জান্নাত হলো আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত একটি বস্তু জান্নাত হলো আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্গত বা অন্তর্ভুক্ত একটি বস্তু অর্থাৎ জান্নাত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন কেন যে এক সময় আল্লাহ তালা ছিলেন যে সময় আল্লাহ ব্যতিরিকে কোনো বস্তুই ছিল না শুধুমাত্র মহান আল্লাহর সত্তাই ছিল এবং আল্লাহ ছাড়া অন্য কোন বস্তু ছিল না আল্লাহ তালা পরবর্তীতে এগুলো সৃষ্টি করেছেন জান্নাত এখন বিদ্যমান রয়েছে এই জান্নাত কোনদিন ধ্বংস হওয়ার নয় সুতরাং এই জান্নাত হল অনন্তকাল টিকে থাকার বস্তু তবে জান্নাত একদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু আর সেই জান্নাতকে আল্লাহ তালা নষ্ট করবেন না তাই এই জান্নাতের কোনো দিন অধপতন হবে না মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য এই জান্নাতে বিভিন্ন রকম নিয়ামত তৈরি করেন যখনই তার প্রিয় বান্দা বা তার ভক্তরা আল্লাহর কোন ইবাদত বা উপাসনা পুনরায় সম্পাদন করেন তখনই আল্লাহ তালা জান্নাতের নিয়ামত নতুনভাবে তৈরি করেন মসজিদগুলিকে আল্লাহর আনুগত্য ও উপাসনার মাধ্যমে আবাদ করে রাখার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে সুতরাং মুসলিম ব্যক্তির এটা উচিত যে সে যেন মসজিদগুলির সম্মান রক্ষা করে এবং সুন্দর কাপড় সুন্দর জামা কাপড় পরিধান করে সুগন্ধি বা মধুর গন্ধযুক্ত হয়ে ভদ্রতার সহিত মসজিদগুলিতে প্রবেশ করে আর নোংরা বা ময়লা জামা কাপড় পরিধান করে খারাপ গন্ধ বা দুর্গন্ধ নিয়ে কোনোদিন মসজিদগুলিতে যেন সে প্রবেশ না করে তাহলে মসজিদের সম্মান রক্ষা করার জন্য আমি মসজিদে প্রবেশ করব শোভনীয় হয়ে সুসজ্জিত হয়ে আমার শরীরে যেন সুগন্ধি থাকে দুর্গন্ধের যেন কোনো বস্তু না থাকে এটা খেয়াল করা অপরিহার্য অতপর মসজিদগুলিতে প্রবেশ করার পর তাতে যেন কোনো মুসলিম ব্যক্তি কোনো প্রকার অসার অযথা কাজ না করে এবং বাজে কথা না বলে এটাই হচ্ছে এই হাদিসের দাবি এই হাদিসের মধ্যে যে গাদা এবং রাহা দুইটি শব্দ এসেছে এর দ্বারা মসজিদে আসা এবং মসজিদ থেকে যাওয়ার কথা বুঝানো হয়েছে সুতরাং আমরা যতবার একনিষ্ঠতার সহিত মসজিদ যাব এবং মসজিদ থেকে আসবো যতবার যাব যতবার আসব ততবার আল্লাহ তালা আমাদের জন্য নিয়ামত তৈরি করবেন সেই জান্নাতে আল্লাহ তালা যেন আপনাকে আপনাদেরকে এবং আমাকে এবং গোটা বিশ্বের সমস্ত নর নারী মুসলিম জাতিকে যেন জান্নাত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ